সাদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদল লোককে কিছু দান করলেন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন সেখানে বসেছিলেন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল তাই আমি আরজ করলাম হে আল্লাহ রসুল অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম অতপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো তাই আমি আমার বক্তব্য আবার বললাম আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন আল্লাহ শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছে হলো তাই আমি আবার বললাম আপনি অমুককে দান হতে বাদ রাখলেন আল্লাহর শপথ আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেন না মুসলিম তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো তাই আমি আমার বক্তব্য আবার বললাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন তারপর বললেন সাদ আমি কখনও ব্যক্তিবিশেষকে দান করি অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয় তা এর আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে পরিণামে আল্লাহ তালা তাকে অধমুখে জাহান নামে নিক্ষিপ্ত করবেন এ হাদিস ইউনুস সালিহ মামার এবং জুহরি রহমতুল্লাহ আলহী এর ভ্রাতুষ্পুত্র জুহরি রহমতুল্লাহ আলহী হতে বর্ণনা করেছেন